মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রহমতুল্লিল আলমিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমং চবাহম বি ইহসানিন ইলা ইউমিদ্দিন আমাবাদ প্রিয় দর্শকবৃন্দ পৃষ্টিভি বাংলা এর গুরুত্বপূর্ণ প্রোগ্রামসমূহের একটি অন্যতম প্রোগ্রাম কিতাবুত্তাহিদ এর ধারাবাহিক দাস আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম তিনি তার উম্মাদকে কতগুলি বিষয়ে সতর্ক করেছেন এবং কিছু ভবিষ্যৎবাণী উচ্চারণ করে তিনি তাদেরকে সে বিষয়গুলি সম্পর্কে হুঁশিয়ার করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম যে বিষয়টি তিনি সতর্ক করেছেন সে বিষয়টি হল এ উম্মাতের মুসলিম সমাজ তারা পূর্ববর্তী যারা ইহুদ নাসারা তাদের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কৃষ্টি কালচার আদর্শ সভ্যতা সব কিছুই যেন তারা পর্যায়ক্রমে তাদের অনুসরণ করে চলবে এই বিষয়টি আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন এবং এই বিষয়ে যেন খুব কঠিনভাবে তিনি সতর্ক করেছেন সতর্ক করার অর্থই হল তিনি তার ওম্মাজকে সঠিক পথে ইসলামের বিষয়গুলির উপর প্রতিষ্ঠিত থাকার জন্যই নির্দেশনা দিচ্ছেন কারণ যে ব্যক্তি অমুসলিমদের অনুসরণ শুরু করবে সে ব্যক্তির পক্ষে কখনো ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকা সম্ভব হবে না আল্লাহ রাবুল আলমিন তিনি কোরআনুল করিমে অনেক আয়াতে তিনি বলেছেন সুরা আল ইমরান এর একশত উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন ইমানদার তোমরা যদি কাফেরদের অনুসরণ করো অমুসলিমদের অনুসরণ করো ইয়ারুদ্দৌকুম আলা আকাবিকুম তাহলে তোমাদেরকে তোমাদের পশ্চাতের দিকে ঠেলে দিবে পিছনের দিকে ঠেলে দিবে ফাতাং কালিবু খাসিরিন ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পিছনের দিকে ঠেলে দেওয়া দুটি হতে পারে অর্থ এক হলো পিছনের দিকে ঠেলে দেওয়া যারা এখন ইমান এনেছে ইমান আনার পূর্বে তারা যদি অমুসলিম ছিলেন তাহলে অমুসলিম অর্থাৎ কুফরির দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে দ্বিতীয় অর্থ আমরা নিতে পারি যারা মুসলিম সমাজ পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের যুগে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবেই পরিচিত ছিলেন পর্যায়ক্রমে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ও খোলাফায় রাশিদিনদের নীতি ও আদর্শ অনুযায়ী মুসলিম সমাজ না থাকার কারণে তারা পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত হতে চলেছে অর্থনৈতিকভাবে সকল দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত তো আল্লাহ রাবুল আলম বলছেন ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফতাং কালিবু খাসিরিন অমুসলিমদের যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমাদেরকে তারা পিছের দিকে ঠেলে দেবে ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এ আয়াত থেকে আমরা এটাও বুঝতে পারি যে আজকে মুসলিম বিশ্ব অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি বড় কারণ সেটি হচ্ছে মুসলিম হয়েও আমরা অমুসলিমদের অনুসরণ করে চলছি কারণ অর্থের মালিক কিন্তু পৃথিবীতে কেউ নয় অর্থের মালিক হলেন একমাত্র আল্লাহ সুভান হওয়া আল্লাহ তিনি অর্থের মালিক আমরা যে যেই সম্পদের মালিক হই না কেন আসলে আমরা কেউ অর্থের মালিক নই অর্থের মালিক আল্লাহ সুবাহানা হওয়া আল্লাহ অতএব এ আয়াতের আলোকে আমরা বলতে পারি যে মুসলিম সমাজ বর্তমান তারা পিছিয়ে পড়ে যাওয়ার একটি বড় কারণ তা হলো তারা ইসলামের অনুসরণ করে না অনুসরণ করে কাফের অমুসলিমদের প্রিয় বন্ধুরা তাই আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম অসংখ্য হাদিসে তিনি বহুভাবে তিনি সতর্ক করছেন আমরা যেন পূর্ববর্তীদের অর্থাৎ সেই ইহুদ ও নাসারা ও অমুসলিমদের অনুসরণ না করি আমরা অনুসরণ করব আমাদের ইসলামের কারণ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ এটাই হচ্ছে ইসলাম ইসলামের চেয়ে কোনো দিক দিয়ে কোনো দৃষ্টিকোণ থেকে অন্য কোনো আদর্শ কোনো ধর্ম উত্তম নয় প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এ বিষয়টি বহুভাবে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন সতর্ক করেছেন আমাদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে এ অধ্যায়ের হাদিসগুলি থেকে আমরা শিখলাম তিনি আমাদেরকে আরও কঠিনভাবে সতর্ক করেছেন আমরা যেন পথভ্রষ্ট যারা ইমাম নেতা চাই পার্থিব বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন অথবা ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন যারা আমাদেরকে ধর্ম বিমুখ করছে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে তাদের ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন অতএব সেক্ষেত্রেও অন্ধ অনুসরণ কোনো চলবে না অনুসরণ করতে হবে আমাদেরকে বুঝে সুঝে যদি সত্যিকারী সঠিকভাবে আমাদেরকে যারা নির্দেশনা দিবেন আমাদের নেতৃত্ব দেবেন তাদের এই সঠিক পথে সঠিক বিষয়ে আমরা অনুসরণ করব আর যদি বিভ্রান্ত পথে কেউ আমাদেরকে নেতৃত্ব দেয় আমাদেরকে পরিচালনা করে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে নিজেদের ইমানকে ঠিক রাখার জন্য নিজেদের দিনকে ঠিক রাখার জন্য জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি আরও সতর্ক করেছেন এ হাদিসগুলির মাধ্যমে যে এ উম্মাদ এর কিছু অংশ তারা মুশ্রিকদের কৃষ্টি কালচারে লিপ্ত হয়ে যাবে বা তারাও প্রতিমা পূজায় লিপ্ত হয়ে যাবে সেইগুলি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এ অধ্যায় থেকে আমরা এও একটি বড় শিক্ষা পাচ্ছি সেটি হলো আমরা সেই শেরক থেকে যেভাবেই হোক আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ শেরক এটি হলো মানুষের জীবনে ইহকালীন ও পরকালীন সব কিছু ক্ষতিগ্রস্ত করার একটি বড় অপরাধ হলো সেটি হলো শেরক আল্লাহ রাবুল আলমিন যেটি কোরআনুল করিমে তিনি তুলে ধরেছেন ইন্না হুমা ইউশিক বিল্লাহ ফকদ হার্লাহ আলাইহিল জান্নাত ওমা ওয়াহুন্নার ওমা আলিদ্দ আলমিন আমিন আংসার যারা আল্লাহ রবাহ আলমিনের সাথে শেরকে লিপ্ত হবে কয়েকটি বিষয় এক হলো ফকদ হার্লাহ আলাইহিল জান্না আল্লাহ রাবুল্লাহ আলমিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন দ্বিতীয় হলো ওমা ওয়াহুন্নার আল্লাহ রাবুল আলমিন তার জন্য স্থান নির্ধারণ করে দেবেন জাহান্নাম তৃতীয় হল ওমা আলী জালিমিন আংসার আর এই জালিম মুশ্রেকদের জন্য আল্লাহ রাবুল আলমিন ইহকাল এবং পরকাল কোথাও কোনো সাহায্য সহযোগিতা দেবেন পৃথিবীর মাঝে বিভিন্ন সময় এ উম্মাতের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিল বন্ডনবীর আবির্ভাব মিথ্যুকদের আবির্ভাব কেউ শিরকের সাথে বা মুশ্রিকদের সাথে শেরকে লিপ্ত হবে ইত্যাদি হওয়া সত্ত্বেও এমন একটি দল যারা সর্বদায় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদেরকে সাহায্য দেবেন এবং কেয়ামত পর্যন্ত তারা পৃথিবীতে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এমন একটি সুসংবাদও আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে দিয়েছে অন্য হাদিসের আলোকে আমরা সেই দলটির পরিচয় পেয়েছি তাহলে সেই দলের কোনো নাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করেননি বরং তিনি সেই দলের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আর বৈশিষ্ট্য হল মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহ রসুল সাল্লাম তিনি নিজে এবং তার সাহাবাই কেরামগণ যে আকিদা বিশ্বাস যে আমল আখলাক ও আবাদত বন্দেগীর উপর প্রতিষ্ঠিত ছিলেন সেই আকিদা বিশ্বাস ও আমল আখলাক ও আবাদত বন্দেগী ও আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে সেই দলের অনুসারী সে দলের সবচেয়ে বড় পরিচয় হলো সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যারা তাদের আকিদা বিশ্বাস আমল আখলাক আবাদত বন্দেগী সকল ক্ষেত্রে কোরআন এবং সহি হাদিসকেই অনুসরণ করে চলবে তাহলেই তারা সঠিক পথের অনুসারী হতে পারবে তখনই তাদের পক্ষে সম্ভব হবে সকল প্রকার বিভ্রান্ত থেকে মুক্ত হওয়া এবং সম্ভব হবে সঠিক পথে পরিচালিত হওয়া আসুন প্রিয় বৃন্দ আমরা সকলেই সে বিষয়টির ক্ষেত্রে সচেতন হই এবং আমরা আমাদের মাঝে সকল দলাদলি ও ভেদাভেদ বর্জন করে আমরা যেন সকল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই হিসাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের কল্যাণকামী হিসাবে আমরা সকল প্রকার দলাদল সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে আমরা সকল ক্ষেত্রে শুধু কোরআন এবং সই হাদিসের অনুসারী যেন হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা এই কিতাব তাওহিদের বিষয়গুলি ভালোভাবে শুনব উপলব্ধি করব এবং যেন তাওহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারি শের থেকে বিরত থাকতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি আবার ইনশা আল্লাহ বিরতির পরে ফিরে আসব আমাদের এই অধ্যায়ের আলোচনাগুলি আমরা মনোযোগ সহকারে শুনব আশা করি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 উম্মাতের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিল ভণ্ডনবীর আবির্ভাব মিথ্যুকদের আবির্ভাব কেউ শির্কের সাথে বা মুশ্রিকদের সাথে শিরকে লিপ্ত হবে ইত্যাদি হওয়া সত্ত্বেও এমন একটি দল যারা সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদেরকে সাহায্য দেবেন এবং কেয়ামত পর্যন্ত তারা পৃথিবীতে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এমন একটি সুসংবাদও আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়েছে অন্য হাদিসের আলোকে আমরা সেই দলটির পরিচয় পেয়েছি তাহলে সেই দলের কোনো নাম আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করেননি বরং তিনি সেই দলের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আর বৈশিষ্ট্য হল মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহ রসুল সাল্লাম তিনি নিজে এবং তার সাহাবাই কেরামগণ যে আকিদা বিশ্বাস যে আমল আখলাক ও আবাদত বন্দেগীর উপর প্রতিষ্ঠিত ছিলেন সেই আকিদা বিশ্বাস ও আমল আখলাক ও বন্দেগী ও আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে সেই দলের অনুসারী সে দলের সবচেয়ে বড় পরিচয় হলো সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যারা তাদের আকিদা বিশ্বাস আমল আখলাক আবাদত বন্দেগী সকল ক্ষেত্রে কোরআন এবং সহি হাদিসকেই অনুসরণ করে চলবে তাহলেই তারা সঠিক পথের অনুসারী হতে পারবে তখনই তাদের পক্ষে সম্ভব হবে সকল প্রকার বিভ্রান্ত থেকে মুক্ত হওয়া এবং সম্ভব হবে সঠিক পথে পরিচালিত হওয়া আসুন প্রিয় দর্শকবৃন্দ আমরা সকলেই সে বিষয়টির ক্ষেত্রে সচেতন হই এবং আমরা আমাদের মাঝে সকল দলাদলি ও ভেদাভেদ বর্জন করে আমরা যেন সকল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই হিসাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের কল্যাণকামী হিসাবে আমরা সকল প্রকার দলাদল সকল প্রকার মতভেদ ভুলে গিয়ে আমরা সকল ক্ষেত্রে শুধু কোরআন এবং সহি হাদিসের অনুসারী যেন হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা এরপর আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি যে অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাওহিদের দৃষ্টিকোণ থেকে লেখক রাহেমাহুল্লাহ সে অধ্যায়টি তিনি শুরু করেছেন বা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবু মা যা আহের অর্থাৎ জাদু সংক্রান্ত বিষয় নিয়েই এ অধ্যায় শুরু করেছেন লেখক রাহেমাহুল্লাহ প্রশ্ন আসতে পারে যে জাদু আবার কিতাব তাওহিদ এর সাথে কি সম্পর্ক জাদুর জবাব যে জাদু এমন একটি বিষয় যেটার কারণে বা যেটার মাধ্যমে মানুষ শেরকে লিপ্ত হয় আর শেরক হলো তাওহিদের পরিপন্থী বিষয় অতএব তাওহিদকে ঠিক রাখতে হলে শের থেকে বাঁচতে হবে আর জাদু এমন একটি কর্ম যেই কর্ম মানুষকে সেরকে লিপ্ত করে অতএব তাহলে আমরা যদি তাওহিদ ঠিক রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সেই জাদুটনা থেকেও বিরত থাকতে হবে জাদু এটি একটি অত্যন্ত মারাত্মক ব্যাধি যে জাদুর কারণে মানুষের ব্যক্তি থেকে সামাজিক পর্যন্ত সকল ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনেক মানুষের দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায় বা নষ্ট করে দেওয়া হয় এ জাদুর মাধ্যমে এবং সামাজিক ক্লোহ বিবাদ ঝগড়া ইত্যাদি সেগুলিকে জিয়ে রাখা হয় এই জাদু অপকর্মের মাধ্যমে এ জাদুটি কি বিষয় বা জাদু এর অর্থ কি জাদু এর ব্যাখ্যা কি জাদু এর বাস্তবতা কি এ সম্পর্কে আমরা একটু অবগত হব এরপর আমরা লেখক হল্লা তিনি এ অধ্যায়ে জাদু সংক্রান্ত বা জাদু প্রসঙ্গে যে কোরআন মাজিদের আয়াত এবং হাদিস নিয়ে এসেছেন সেগুলি আমরা আলোচনায় যাব প্রথম হলো জাদু জাদু আমরা বাংলা ভাষায় শব্দটিকে ব্যবহার করে থাকি আরবিতে এটিকে শেহের শব্দ ব্যবহার করা হয়েছে শেহের শব্দের শাব্দিক অর্থ হল মাখুফিয়া ওয়ালুতিফা বহু যে কোনো বিষয় যদি সূক্ষ্মভাবে সেটাকে করা হয় সেই জিনিসটাকেই গোপনভাবে যদি করা হয় সেটাকে শাব্দিকভাবে শেহের বলা হয় তো জন্য আমরা জানি যে রাত্রির গভীর সময়ে একটা সময় যেই সময়ে একটা আমরা খাদ্যও খেয়ে থাকি সেটা হলো সাহারি খেয়ে থাকি আমরা রমজান বা রোজা রাখতে হলে শুরু করতে হয় সাহারি খাওয়ার মাধ্যমে তো সাহারি খাওয়া হয় যেই সাহারিকে সাহারি কেন বলা হয় সাহারিকেও এই জন্য সাহারি বলা হয় যেহেতু সেটা বেশিরভাগই নিরিবিলি অবস্থায় চুপচাপে যেন সেই সময় খাওয়া হচ্ছে এজন্য এটা সাহারি ভাবে সাহারি বলা হয় আর ওই সময়টাকে সময়টাকে ওক্ত সাহার বলা হয় এজন্যই যেহেতু সেই সময়টা সব নিরিবিলি নীরব নিস্তব্ধ হয়ে থাকে আর জাদুও সাধারণত বেশিরভাগ ওই গভীর সময়ে গভীর রাত্রিতে জাদুটনা এগুলিও করা হয় এজন্য এই জাদুকে আরবি ভাষায় শাব্দিকভাবে শেহর বলা হয় শরীয়তের পরিভাষায় জাদু বলা হয় এটাকে এ বিষয়ে গবেষকগণ তারা ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তো সাধারণত জাদুকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি একটা হলো কতগুলি মন্ত্রতন্ত্র বা কতগুলি বাক্য ও গদবাদা শব্দ ইত্যাদি যেগুলি পড়ার মাধ্যমে এবং সেগুলি পড়ে শুধু একাকি পড়া নয় বরং সেগুলি জিন শয়তানকে ব্যবহার করে এই শব্দগুলি এই মন্ত্রগুলি পাঠ করার মাধ্যমে জাদু করা হয় এটা হলো এক দ্বিতীয় আরেকভাবে হতে পারে জাদু সেটি হলো কতক মন্ত্র নয় কিন্তু কতক জিনিস বা ঔষধ জাতীয় যেমন অনেক সময় করা হয় বাঘের চামড়া হরিণের শিং বা ইত্যাদি ইত্যাদি মানুষের মাথার চুল এবং দাঁত হার মাছের কাঁটা ইত্যাদি এগুলি যেখানে মন্ত্র নয় কিন্তু এই সমস্ত জিনিসগুলি দিয়ে এগুলি দিয়ে এমন একটা তাবিজ কবজ বা ইত্যাদি তৈরি করা হয় যেটা আমাদের ভাষায় আমরা জরিপটি ইত্যাদি বলে থাকি বাংলা ভাষায় যে এগুলির মাধ্যমে মানুষের অপকার জন্য মানুষের ক্ষতি করার জন্য এগুলিকে ব্যবহার করা হয় যেগুলি মানুষের মানসিকভাবে শারীরিকভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে এসবগুলির নামই হলো জাদু তাহলে জাদুটা আমরা বুঝতে পারছি যে সাধারণত দুইভাবে হতে পারে এক হলো কিছু মন্ত্রতন্ত্র জিন শয়তানকে ব্যবহার করে কিছু মন্ত্রতন্ত্র ব্যবহারের মাধ্যমে পাঠ করার মাধ্যমে এই জাদু ঘটতে পারে আরেক হলো কিছু বিভিন্ন রকমের জিনিস ইত্যাদি ইত্যাদি খড়কুটা বা ইত্যাদি যেগুলি আমরা বললাম মাছের কাঁটা বা দাঁত বা চুল এবং বাঘের চামড়া হরিণের শিং ইত্যাদি এগুলি সব কিছু নিয়ে সেগুলি দিয়ে মানুষের জাদু করা হতে পারে এই দু প্রকারের জাদু সেগুলি ইসলামে দুটিকে হারাম করে দেওয়া হয়েছে এখন এই জাদু এই দুইভাবেও হয়ে থাকে সেগুলি দিয়ে কি করা হয় আল্লাহ রাবুল আলমিন স্বয়ং নিজেও তিনি বিষয়গুলি তুলে ধরেছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন ফাইয়াচা আল্লামুনা মিনহুমা মায়ুফারিকুনা বিহি বাইনাল মার ও ওয়াজাউজি মানুষ এই জাদু করে এগুলির মাধ্যমে মানুষ বিশেষ করে সবচেয়ে বেশি যেটাকে ব্যবহার করা হয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ বিচ্ছিন্ন ঘটানোর জন্যই এই জাদুটাকে বেশিরভাগ ব্যবহার করা হয় এছাড়া আরও বিভিন্ন জনের প্রতি আক্রোশমূলকভাবে কাউকে তার ব্রেন নষ্ট করে দেওয়া কাউকে ইত্যাদি ইত্যাদি এভাবেও জাদুগুলি ব্যবহার করা হয় জাদু এর কি বাস্তবতা রয়েছে না বাস্তবতা নয় এটি একটি প্রশ্ন যে জাদু যেটাকে ইসলাম হারাম করে দিয়েছে তাহলে এই জাদু দিয়ে কি মানুষের কোনো উপকার ক্ষতি হয় বা জাদুর কি কোনো ক্রিয়া রয়েছে কি না না জবাব আমরা বলবো যে হ্যাঁ জাদুর বাস্তবতা রয়েছে এটি কোনো খেয়ালি বিষয় নয় কাল্পনিক বিষয় নয় বরং এটার বাস্তবতা রয়েছে এবং এই জাদু এর ক্রিয়াও রয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন নিজেই কি কোরআন মাজিদে তিনি এ সমস্ত বলছেন যেমন মিন শার্রি নাফাতি ফিল ওকাদ এবং আরও আশ্রয় চাচ্ছি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে অনিষ্ট হতে ক্ষতি হতে কার কাছ থেকে নাফাতি ফিল ওকাদ ওই সমস্ত মানুষ বা ওই সমস্ত মেয়ে মানুষ যারা কি করে বিভিন্ন গিরো দিয়ে দিয়ে জাদু মন্ত্র সেগুলি পাঠ করে থাকে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আশ্রয় চাচ্ছি তা আল্লাহ রাবুল্লাহ আলমিন যারা জাদু করে তাদের অনিষ্ট থেকে ক্ষতি থেকে আশ্রয় চাওয়ার জন্য দোয়া শিক্ষা দিলেন তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন কি করলেন বোঝা যাচ্ছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন এটা স্বীকৃতি দিলেন যে জাদুর কিছু বাস্তবতা অবশ্যই রয়েছে এবং জাদুর এটা জাদুর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় জাদু দ্বারা মানুষ এই ক্ষতিগ্রস্ত হলেও জাদু নিজে ক্ষতিগ্রস্ত করতে পারে না মূলত সেটাও আল্লাহ রাবুল্লাহ আলমিনের অনুমতি ছাড়া বা আল্লাহ রাবুল্লাহ আলমিনের ইচ্ছা ছাড়া জাদুরও কোনো ক্ষতি করার সুযোগ নেই এজন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন করিমে অন্য আয়াতে তিনি সুন্দরভাবে বলছেন কোরআন মজিদে আল্লাহ রাবুল্লাহ আলমিন সোরা বাকারার একশত দুই নম্বর আয়াতে বলছেন ওমা হুম বেদিন আহাদিন ইল্লা বিজনিল্লাহ যারা জাদু করে এ জাদুর মাধ্যমে তারা ইচ্ছা করলেই যে কাউকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারবে তা নয় ইল্লা বিজনিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন কারো ভাগ্য হয়তো ক্ষতি রেখেছেন সেই ব্যক্তিকেই সে জাদু দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু যার ভাগ্যে আল্লাহ রাবুল আলমিন ক্ষতি রাখেন নাই তাকে যে যতই জাদু করুক না কেন সেখানে ক্ষতি করতে পারবে না তাহলে আমরা দুটি বিষয় বুঝছি প্রথম বিষয় হলো জাদু এর ক্রিয়া রয়েছে এর বাস্তবতা রয়েছে তবে এই জাদু কেউ প্রয়োগ করলেও সে জাদুটা নিজে নিজে কিছু করতে পারে না যতক্ষণ না আল্লাহ রাবুল আলমিন কারো ভাগ্যে কোনো ক্ষতি রাখেন এখন আসবো আমরা জাদু এর হুকুম কি জাদু করার বিষয়টি কি জাদু এর হুকুম সম্পর্কে এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে যেটি আমরা বুঝতে পারছি তাহলে জাদু সাধারণত দুই ভাগে বিভক্ত করা হলো বা আমরাও আগে শুনলাম যেটি জাদুর প্রকার প্রথম হলো কিছু মন্ত্রতন্ত্র সেগুলি শয়তানকে ব্যবহার করার মাধ্যমে মন্ত্রতন্ত্র পাঠ করার মাধ্যমে জাদু করা আরেকটি হলো বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করার মাধ্যমে জাদু করা তো শয়তানকে ব্যবহার করার মাধ্যমে কিছু মন্ত্রতন্ত্র দিয়ে যে জাদু করা হয়ে থাকে এর হুকুম এটি হলো কুফুর কুফরি এবং এটা হলো শির শের কেন শের এজন্য শের যে কোনো শয়তান কখনো মানুষ শয়তানকে ব্যবহার করতে পারে না কারো ক্ষতি করার জন্য যতক্ষণ না সে শয়তানের আগে নৈকট্য লাভ করে থাকে শয়তানের কাছে এ আগে যখন নত হয় তারপর শয়তানকে সে ব্যবহার করতে পারে তাহলে শয়তানকে ব্যবহার ছাড়া এই জাদু হচ্ছে না আর এই জাদু করতে হলে তাকে শয়তানকে ব্যবহার করতে হবে আর শয়তান ততক্ষণ তার জন্য ব্যবহার হবে না যতক্ষণ না সে শয়তানের কাছে আগে নত হয় কিভাবে নত বহুভাবে নত হবে শয়তানের জন্য কি আগে কিছু যেটা বলি দেয় কবুতর বলি দেয় অমুক বলি দেয় যেটা ঈশ্বর ভাষায় বলা হয় সেগুলি কুরবানি করার মাধ্যমে হোক তার কাছে বা যে কোনো মাধ্যমে তার কাছে সেজদা দেওয়ার তার কাছে নত হওয়ার মাধ্যমে শয়তানকে রাজি করায় তারপর সেই শয়তানকে ব্যবহারের মাধ্যমে জাদু করে সুতরাং এভাবে এটি শের হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে জাদু সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব আশা করি সকলে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সামনের দর্শগুলি নিয়মিত উপস্থিত হবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ও আখর দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five H sort code three zero double zero eight three swift BIC code IBO বিজিবি22 IBAN two IBAN GB five two L three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান